ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আজ আমাদের প্রথম এমাম হজরত আলী ইবনে আবি তালিব আলহিসালামের জন্মদিবস তাই এই শুভ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক আমিন ইয়া রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আল্লাহ রবুল আলমিনের এরশাদ হচ্ছে হাদিসে কুৎসিতে ওয়েলায়ত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান্দা খালা হিসনি আমেন আমিন আজাবি হজরত আলী ইবনে আবি তালিবের ওয়েলায়ত বা ওনার ভালোবাসা ওনাকে মেনে চলা ওনার কথা মতো জীবনযাপন করা ওনাকে নিজের অভিভাবক গ্রহণ করে নেওয়া বা অভিভাবক মেনে ওনার দেখানো রাস্তার উপরে যদি কেউ চলে তো আল্লাহ রব্বুল আলমিন তার সম্পর্কে বলছে সে আমার আজাব থেকে মুক্তি পাবে সে আমার কেলার মধ্যে প্রবেশ করেছে যে হজরত আলী আলাইসালামকে নিজের অভিভাবক মেনে ভালোবেসে তানার কথা মতো জীবনযাপন করছে বা করবে তার মানে সে আমার কেলার মধ্যে প্রবেশ করেছে আর যে আমার কেলার মধ্যে প্রবেশ করেছে দা খালা হেসনি আমেন আমিন আজাবি সে আমার সমস্ত আজাব থেকে মুক্তি পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক এই শুভ উপলক্ষে আমরা অঙ্গীকার করছি যতদিন বেঁচে থাকব হজরত আলী আলাইসাল্লামের ভালোবাসা নিয়ে আর হজরত আলী আলাইসাল্লামের দেখানো রাস্তার উপরে আমল করে ইহকাল ও পরকালকে যেন উজ্জ্বল করতে পারি বিশেষ করে আখেরাতের আজাব থেকে যেন আমরা মুক্তি পেতে পারি আসুন আমার প্রিয় দর্শক আজ মাওলায় কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইসালামের জন্মদিবস তাই ওনার জীবনী যত সংক্ষিপ্ত সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কেননা হজরত আলী আলাইসাল্লামের প্রশংসা বা ওনার ফজাইল বর্ণনা করার শক্তি কারণেই যে জিয়া আলী আলাইসাল্লামের সম্পর্কে নবী বলেছেন লৌকান আল বিহার ও মেদাদান ওয়াল আশার ও আকলামান ওয়াল জিন্ন ওয়াল ও কুত্তাবান لم يكتب من فضائل علي ابن أبي طالب আও লা ইয়াস্তাতি আও লাম ইয়াস্তাতি আন ইহসা ফদাইল আলী ইবনে আবি তালিব সমস্ত সমুদ্রর পানি যদি কালি হয়ে যায় মানে কলমের যে কালি ইঙ্ক যাকে বলা হয় কলমের কালি তৈরি করা হয় আর সমস্ত গাছের ডালপালা যদি কেটে কলম তৈরি করা হয় আর মানব এবং জেন উভয় জাত মিলে সমস্ত মানুষ ও সমস্ত জেন মিলে যদি আলীর প্রশংসা বা আলীর ফজাইলকে সংকলন করতে চায় লিপিবদ্ধ করতে চায় তো তারা পারবে না তাদের দ্বারা সম্ভব না আলী আলাহ ইসলামকে আল্লাহ এত গুণ দান করেছে ইনশাল্লাহ এর মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরবো কেননা ওই নবী করিম সাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে সর্ব উত্তম ব্যক্তি আমার নজরে আলী ইবনে আবি তালিব আলিউন খায়রুল বাসার আমার মুসলমান ভাইদের হাদিসের বইতে হাদিস আছে আলিউন খায়রুল বাসার মানে আনকারা ফাকাদ কফর আলী মানব জাতর মধ্যে সর্বোত্তম যদি কেউ এটাকে অস্বীকার করে তার মানে সে কুফর করবে তাহলে চিন্তা করুন আলী কত মর্যাদাধারী বা সম্মানীয় ব্যক্তির নাম কোরআনে প্রায় তিনশোর বেশি আয়াতে হজরত আলী আলাইসালামের গুণ বা হজরত আলী আলাইসালামের সম্পর্কে জিকির হয়েছে ওয়াজাল্লা আলহম লেসানা সিদ্দিন আলিয়া আমি তাকে পবিত্র সত্য জবান দান করেছে যার নাম আলী কোরআন তুলে দেখুন তো আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্মান দান করেছে যাকে মর্যাদা দান করেছে যার ফজাইল বলেছে মানুষ তার ফজাইলকে কখনো সংখ্যায় লিপিবদ্ধ করতে পারবে না বা ভাষায় বর্ণনা করা সম্ভব না তাই আসুন হজরত আলী আলাইসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমি আমার সমস্ত দর্শক বিন্দুদের জন্য বলতে চাই হজরত আলী আলাইসাল্লাম আহলে বেতের অনুগামী ও শিয়াদের নবী ও নবীর আহলে বেতের শিয়াদের প্রথম এমাম এবং সাধারণ মুসলমানদের চতুর্থ খলিফা আমাদের বিশ্বাস হিসাবে নবীর পরে বিলা ফাসলা উইদাউট গ্যাপ উনি এমাম বা নবীর খলিফা ছিলেন এবার আমি বলতে চাই হজরত আলী ইবনে আবি তালিবের নাম হচ্ছে আলী ওনার পিতার নাম হচ্ছে আবু তালিব আর ওনার কুন্নিয়াত মানে যে নামে ওনাকে ডাকা হতো আবুল হাসান মানে হাসানের পিতা বা আবু সিবতাইন হাসান হোসাইনের পিতা আবুর রেহানতাইন হাসান হোসেনকে নবী করিম সাল্লাম জান্নাতের দুই ফুল বলেছিলেন তো ওনাদের পিতা আবু তোরাব এই মাটির বাপ ওনাকে বলা হয় বা আবুল আইম্মা আইম্মাদের পিতা কেননা সমস্ত আইম্মা মাউল আলী আলাহ ইসলামের বংশধারী ওনার আওলাদ যে আইম্মাদেরকে ফলো করতে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের হাদিসে বহু হাদিসে বলেছেন যাই হোক এবারে মাওলা আলী আলাইসালামের পদবী হচ্ছে লাকাব হচ্ছে আমিরুল মমিনিন অর্থাৎ মমিনিনদের সর্দার বা আমির ইয়াসুবুদ্দিন মানে দিনের সর্দার দিনের রক্ষক নবী সাহেবে শরিয়ত আর ইমামদেরকে বলা হয়েছে মাহাফিজে শরিয়ত মানে দিনের রক্ষক যেভাবে নবী দিন ছেড়ে গেছেন সেইভাবে দিনের রক্ষা করেছিলেন ওনারা তাই ওনাদেরকে বলা হয়েছে ইমাম বা ইয়াসুবুদ্দিন হায়দার বাল্যকালে যখন শিশু ছিলেন হজরত আলী আলাইসাল্লাম দোলনায় ছিলেন সেই সময় আরবের একটি দস্তুর ছিল বিশেষ করে আবু জাহেল একটি সাপ পুষে রেখেছিল যে সাপের মাধ্যমে বাচ্চা হালালি কি হারামি যার সন্তান বৈধ সন্তান অবৈধ শয়তান পরিচয় হতো ওই সাপের মাধ্যমে সাপ যদি ডংশন না করত তার মানে এটা বৈধ সন্তান আর যদি সাপ কাউকে ডংশন করত তার মানে এটা অবৈধভাবে জন্ম নিয়েছে একটা তারা রেওয়াজ বলুন নিয়ম বলুন সিস্টেম বলুন যা তৈরি করে রেখেছিল হজরত আলী আলাইসাল্লাম জন্ম নেওয়ার পরে কাবা ঘর থেকে যখন নবী করিম সাল্লাহ সাল্লাম ওনাকে বাড়ি নিয়ে এসেছিলেন ওদিকে পুরো মক্কায় খবর ছড়িয়ে গিয়েছিল আবু জাহাল এসেছে নিজের জেহালাত বা মূর্খতার পরিচয় দেওয়ার জন্যে বা প্রমাণ করার জন্যে এসে বলছে নবীকে এ মোহাম্মদ তুমি তো জানো যে মক্কায় কোনো বাচ্চা যখন জন্ম নেয় আমি সেই বাড়িতে যাই আর আমার এই সাপের মাধ্যমে পরীক্ষা হয় ওই বাচ্চা বৈদ্য না অবৈধ হালাল সন্তান না যার সন্তান নবী করিম সাল্লাহ ইসলাম মিসমিস করে হাসলেন আর বললেন আয় আবু জাহেল তুমি জানো তুমি কার যাচাই করতে এসেছ আবু জাহেল হকিকাত জানতো না বলে সে জাহেল ছিল বলে কি বলল আমি আবু তালিবের ছেলে আলীর যাচাই করতে এসেছি নবী বলেন কি চাও তখন বলছে আমি এই সাপকে ছেড়ে দেব এই সাপ যদি ওকে ডংশন করে তাহলে আপনি জানেন বাচ্চাকে কি বলা হবে আর যদি ওকে ডংশন না করে তাহলে বাচ্চা কি হবে সেটাও আপনারা জানেন নবী বললেন ঠিক আছে ছেড়ে দাও তোমার সাপ ছাড়ো সাপ ছেড়েছে সাপ দোলনার ওপরে যেয়ে হজরত আলী আলাইসালামের মুখের কাছে গিয়েছে দংশন করেনি মুখের কাছে গিয়েছে কিন্তু হজরত আলী আলাইসালাম এই মিথ্যা মেথড এই ভুল পথকে সারা জীবনের জন্য শেষ করতে চাচ্ছিলেন এই মিথ্যা বিশ্বাসকে শেষ করতে চাচ্ছিলেন সুতরাং ওই বাল্যকালে যখন ছোট বাচ্চা দোলনা আপনারা যেন হাত নাড়ায় হাত হেলায় ওই অজাগার সাপের মুখকে হাত দিয়ে চিরে দুই ভাগ করে ফেলেছিল আরবিতে সাপকে হাই বলা হয় হাইয়াতুন হাইয়া মানে সাপ আর দর দর্রা মানে চিরে ফেলা ফেড়ে ফেলা তো হজরত আলী আলাইসালাম ওই সাপকে চিরে দুভাগে ভাগ করে দিয়েছিলেন তাই ওনার নাম রাখা হয়েছিল হেদার মানে যে ওই সাপকে চিরে ফেলেছিল বাল্যকালে শিশুকালে দোলনায় যেই সাপকে চিরে ফেলেছে সঙ্গে সঙ্গে আবু জাহেল ওই দৃশ্য দেখে ছটপট করছে এ কী করলে নবী আলী এ কী করেছে যার মাধ্যমে আমার এত বড় আয় হতো বাড়িতে যেয়ে আমি পরীক্ষা করতাম আজ আমার আয়কে শেষ করেছে আজ থেকে সেই হালাল বা হারামের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে এবারে আমি কি করে পরিচয় করব কিভাবে বলবো পাবলিককে যে এই বাচ্চা হালাল কি এই বাচ্চা হারাম এটা যার সন্তান অবৈধ সন্তান না বৈধ সন্তান তখন নবী মিসমিস করে হাসলেন আর বললেন আজ থেকে সাপের প্রয়োজন হবে না আজ থেকে মনে রেখো এই আলীকে যে ভালোবাসবে এই আলীকে যে ভালোবাসবে সে হবে হালালি সন্তান আজ থেকে হালালি বা হারামি হওয়ার পরিচয় হবে এই আলীর জাত আলীকে যদি কেউ ভালোবাসে তার মানে সে হালালি সে বৈধ সন্তান আর যদি আলীকে ভালো না বাসে সে অবৈধ সন্তান ইয়া আলী লা ইল্লাল মমিন ওলা ইউবকা ইল্লাল কাফির আবিল মুনাফিক আউ ওয়ালাদুসেনা আলী তোমাকে ভালোবাসবে না কিন্তু মমিন ছাড়া মানে মমিন ছাড়া অন্য কেউ তোমাকে ভালোবাসবে না বিখ্যাত হাদিস হাদিসের বইগুলো তুলে দেখুন সমস্ত বইতে পাবেন ইয়া আলী লা ইহুব্বকা ইল্লাল মমিন তোমাকে ভালোবাসবে না কিন্তু ওই ব্যক্তি যে মমিন হবে ওয়ালা ইয়বগাদকা ইল্লাল কাফির আর তোমার থেকে ঘৃণা করবে না শত্রুতা রাখবে না কিন্তু ওই ব্যক্তি যে আও মুনাফিক আর নইলে মুনাফিক হবে দুজেনা আর নইলে সে জারস সন্তান হবে অবৈধ হারাম সন্তান হবে নবী করিম সাল্লাম ওখানেই ফয়সলা করে দিলেন যে আবু জাহেল তোমার চিন্তা করার দরকার নেই আজ থেকে হালাল বা হারামের প্রমাণ করবে আলীর ভালোবাসা যে যার অন্তরে আলীর ভালোবাসা থাকবে সে হবে হালালি আর যদি আলীর ভালোবাসা কারোর অন্তরে না থাকে তো সে এবার বুঝে নেক সে হালালি না অন্য কিছু তো হায়দার ওনার লাকাব মুর্তজা আল্লাহ রসুল যার থেকে যা রাজি বা যে আল্লাহ রসুল থেকে রাজি বা আল্লাহর বান্দাদেরকে যে রাজি করিয়েছিল আল্লাহ রসুলের তরফ থেকে আপনারা জানেন সুরায় বারাতের তাবলিগের জন্য যখন পাঠানো হয়েছিল প্রথম খলিফাকে তো উনি যে যে বিশৃঙ্খলা ঘটিয়েছিলেন বা অশান্তি ঘটিয়েছিলেন পরে হজরত আলী আলি ইসলাম যে তাদেরকে শান্ত করেছিলেন দিয়াত দিয়েছিলেন বা তাদেরকে রাজি করেছিলেন ইসলামের তরফ থেকে নবী ইসলামের তরফ থেকে আল্লাহর তরফ থেকে তাই সেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম আলীকে দেখে বলেছিলেন সেই দিনেই বলেছিলেন ইয়া আলী রাদি আল্লাহ আনকা লে আন্নাকা আর্দা নাস আনিল্লাহ আনি রসুল আয় আলী আল্লাহ তোমার থেকে রাজি হয়েছে রাজি আল্লাহ তালা আনকা মানে আল্লাহ তোমার থেকে রাজি হয়েছে কেননা তুমি তার বান্দাদেরকে রাজি করেছো বা আল্লাহর বান্দাদেরকে রাজি করেছো নবীর তরফ থেকেও আল্লাহর তরফ থেকে নবী যাকে সানাদ দিয়েছে নবী যাকে সাক্ষী দিয়েছে যে আলী তোমার থেকে আল্লাহ রসুল রাজি হয়েছে সেই আলী হচ্ছেন রাজি আল্লাহ তাল আনহ এবং ওনার বিখ্যাত লাকাব বা যেটা ওনাকে ডাকা হয় কররাম আল্লাহ অজহু আল্লাহ ওনার চেহারার ওপরে করম করেছে নফসুর রসুল আগে আলী আলাহ ইসলামের নাকা বলেছে নফসুর রসুল আর এটা কোরআনেও প্রমাণ আছে আপনারা জানেন আয় মোবাহিলা তুলে দেখুন যেখানে আল্লাহ বলেছিল আয় নবী আপনি খ্রিস্টানদেরকে বলে দিন ইসাইদেরকে বলে দিন ফকুল তালাউনাদ আবনা আবনা আকুম আনিসাকুম ও আনফসকুম তোমরা নিজের সন্তানদেরকে নিয়ে আসো আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি তোমরা নিজের নারীদেরকে নিয়ে আসো আমি আমার নারীদেরকে নিয়ে আসছি তোমরা নিজের নাফসকে নিয়ে এসো নিজের মতোকে নিয়ে এসো আমি আমার মতোকে নিয়ে আসছি নবী সন্তানের জায়গায় হাসান হোসেনকে নিয়ে গিয়েছিলেন নারীদের জায়গায় শুধু মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন আর নাফসের জায়গায় নফসে রসুল কেন বলা হয়েছে কোরআন বলছে নফসের জায়গায় হজরত আলীকে নিয়ে গিয়েছিলেন আর এ কথা কেউ অমান্য করে না কেউ অস্বীকার করে না এটা কোরআন হাদিস থেকে প্রমাণ তো নফসে রসুলকে ছেড়ে যদি কেউ নবীর মতো যে ছিলেন তাকে ছেড়ে যদি সাধারণ পাবলিককে কেউ ফলো করে তো তাদের কর্মদোষ এটা তাদের কপাল দোষ নয় আখর রচুল নবীর ভাই জওজুল বুতুল মানে নবীর কন্যার স্বামী ছিলেন উনি কাসিমুন্নার ওয়াল জান্না জান্নাত জাহান্নামের বন্টনকারী হবেন হজরত আলী আলাইসালাম ইয়া আলী আন্তা কাসিমুন্নার ওয়াল জান্না নবীর বিখ্যাত হাদিস আয় আলী তুমি জান্নাত জাহান্নামের বন্টনকারী তো হজরত আলী আলাহ ইসলামের এভাবে আরও অনেক লেখা বাচ্ছে যাই হোক আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই ওনার জন্ম তারিখ হচ্ছে তেরোই রজব তিরিশ আমুল ফিল নবী করিম সাল্লাহ সাল্লাম ফার্স্ট মানে প্রথম আমল ফিলে জন্ম নিয়েছিলেন আর ওনার তিরিশ বছর পরে হজরত আলী আলি ইসলাম তিরিশ আমুল ফিলে জন্ম নিয়েছিলেন আমুল ফিল মানে যে বাস যে বছরে আব্রাহা বাদশাহ হাতির লস্কর নিয়ে কাবা ঘরের ওপরে আক্রমণ করেছিল সেই বছরকে আমুল ফিল বলা হয় তো সেই প্রথম বছরে নবী করিম সাল্লাহ সাল্লাম জন্ম নিয়েছিলেন আর ওই আমুল ফিলের তিরিশতম বছরে হজরত আলী আলাইসালাম জন্ম নিয়েছিলেন পবিত্র কাবা ঘরে মক্কায় পবিত্র কাবা ঘরে এত পবিত্র জীবন আল্লাহর কোনো বান্দা পায়নি এসেছিলেন আল্লাহর ঘরে আর গিয়েছিলেন ও দুনিয়া থেকে আল্লাহর ঘর থেকে কাবা ঘরে জন্ম হয়েছিল আর মসজিদে কুফায় ওনার মাথার ওপরে তলোয়ালে মেরে আঘাত করে ওনাকে শহীদ করা হয়েছিল এত পবিত্র জীবনধারী ব্যক্তিকে যদি কেউ পেছনে রাখে আর তাকে পেছনে রেখে অন্যদেরকে আগে করে মেনে নেয় তো এটা তাদের জন্য বড় দুঃখজনক আল্লাহ তাদেরকে বোঝার শক্তি দান করুক মুদ্দাতে এমামাত উনতিরিশ বছর মানে উনতিরিশ বছর উনি নিজের দায়িত্ব পালন করেছিলেন এমামাতের দায়িত্ব নবী করিম সাল্লাম এগারোই হিজড়িতে এই দুনিয়া থেকে গিয়েছিলেন তারপরে নবুবাতের পরে এমামাতের দায়িত্ব মানে ওই নবীর নবুবত রেসালাত বা যে দিন নবী করিম সাল্লাম ছেড়ে যাচ্ছিলেন ওই দিনকে রক্ষা করার ওই দিনকে বাঁচিয়ে রাখার বা ওই দিন দিনের ওপরে আমল করানোর দায়িত্ব ছিল এমামদের আর ওই এমামদের মধ্যে প্রথম এমাম হলেন হজরত আলী আলাইসাল্লাম তাই নবীর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের তরফ থেকে এই শরীয়তের দায়িত্ব উনি পেয়েছিলেন খেলাফতি অন্যরা করছিল আপনারা জানেন কিন্তু শরীয়তের বিষয়ে যখন প্রয়োজন হতো ছুটে তারাও মাওলায় কায়নাতের কাছে আসতো ইতিহাস তুলে দেখুন যে আলী আলাইসালামকে নবী করিম সাল্লাম সওয়ালক্ষ হাজিদের সামনে ঘোষণাপূর্বকভাবে বলেছিলেন যে আমার পরে আমার প্রতিনিধি হবে আমার ভাই আলী ইবনে আবি তালিব আর তারপরে ওনার মাসুম সন্তানরা এই দায়িত্ব বহন করবেন যাই হোক তো এগারোই হিজড়ি থেকে নিয়ে চল্লিশ হিজড়ি চল্লিশ হিজড়ি হজরত আলী আলাইসালামের শাহাদাতের বছর ছিল চল্লিশ হিজড়িতে ওনাকে শহীদ করা হয়েছিল তাই এগারো হেজি থেকে চল্লিশ এই উনত্রিশ বছর উনি নিজের দায়িত্ব পালন করেছিলেন আর ওনার শাহাদাতের তারিখ হচ্ছে একুশ রমজান চল্লিশ হেজরি আর ওনার হত্যাকারী যে জারবাত লাগিয়েছিল তলোয়ার মেরেছিল সে ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম আর ওনার শেষে স্থান যেখানে ওনার কবর বা রওজা আজ সেটা হচ্ছে নাজাফ ইরাক আর উনি প্রথম মক্কায় বসবাস করতেন ওখানেই ওনার জন্ম হয়েছিল পবিত্র কাবা ঘরে তারপরে হেজরাতের সময় নবীর সঙ্গে পরস্পর উনি মদিনায় চলে গিয়েছিলেন তারপরে মদিনায় যখন ওনাদের জীবনকে কঠিন করে দেওয়া হয়েছিল তখন মদিনা থেকে বাধ্যমূলক উনি হেজরত করেছিলেন কুফায় ইরাকে যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আলী ইবনে আবি তালিব আলাহ ইসলামের পিতা আবু তালিব জানার আসল নাম হচ্ছে ইমরান আর ওনার মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ হজরত আলী আলাইসালামের ছয়টি স্ত্রী ছিল ওনার প্রথম স্ত্রী হজরতে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আর যতদিন মা ফাতেমা জাহরা বেঁচে ছিলেন উনি অন্য কোনো বিবাহ করেননি যেমন যতদিন জনাবে খাদিজা বেঁচে ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম জনাবে খাদিজাকে অতিরিক্ত ভালোবাসতেন তো এই খাদিজাদের জীবনে অন্য কোনো বিবাহ করেননি ঐরূপ হজরত আলী আলাইসাল্লাম মা ফাতেমা জাহরাকে অতিরিক্ত ভালোবাসতেন তাই মা ফাতেমা বেঁচে থাকতে উনি কখনো স্বাদীর বিবাহর চিন্তাও করেননি শেষ ওসিয়ত ছিল মা ফাতেমা জাহরার যায় আবুল হাসান আমার পরে তুমি অমুককে বিয়ে করো তাই হজরত আলী আলাইসালাম মা ফতেমার ওই খাহেশ ইচ্ছার উপরে উনি বিয়ে করেছিলেন তো ওনার প্রথম স্ত্রী ফাতেমা জাহরা তারপরে জানাবে উম্মুল বানিন খওলা উম্মে হাবিব লাইলা আসমা আর উম্মে সাঈদ ওনার বিবি বা স্ত্রীদের নাম আমি বললাম আর ওনার যে আওলাদ ছিল এই নাম বিশেষ করে হাসান হোসেন জায়নাব কুলসুম এবং মহসিন এই পাঁচজন মা ফাতেমার সন্তান ছিলেন হাসান হুসেন জাইনাব কুলসুম দুই মেয়ে এবং মহসিন যেটা যিনি মা ফাতেমার গর্বে শহীদ হয়ে গিয়েছিলেন তারপরে মোহাম্মদ মোহাম্মদ হানাফিয়া জনাবে আব্বাস মানে মাওলা আব্বাস এবং ওনার ভাই জাফর ও ওসমান ও আবদুল্লাহ এনারা চার ভাই জনাবে উমুল বানিনের গর্ব থেকে এবং ওনাদের একটা বোন ছিল খাদিজা আর অন্য স্ত্রী থেকে আরও অনেক সন্তান আছে এগুলো আমি তাড়াতাড়ি বলতে চাই যেমন আমর রোকাইয়া মোহাম্মদ আসগার ওবায়দুল্লাহ ইয়াহিয়া উম্মুল হাসান রমলা নফিসা উম্মে হানি বা খাদিজা এগুলো মাওলাই কায়নাত আলাইসালামের ছেলে মেয়েদের নাম যা যেনারা অন্য স্ত্রী থেকে জন্ম নিয়েছিলেন আর মাওলাই কায়নাতের টোটাল বয়স ছিল তেষট্টি বছর নবী করিম সাল্লাহ সাল্লাম যেমন তেষট্টি বছর বয়স ছিল ওইরূপ মাওলাই কায়নাতেরও বয়স ছিল তেষট্টি বছর তো যেমন বললাম আজ তেরোই রজব তিরিশ ফিল ছশো খ্রিস্টাব্দে মাওলাই কায়নাত হজরত আলী ইসলাম পবিত্র কাবা ঘরে জন্ম নিয়েছিলেন আর ওনার জন্ম তারিখ হিসেবে নবী করিম সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত রওয়ায়ত আছে এই রওয়ায়তটা আমি বিশেষ করে আজকে পড়ে শোনাতে চাই এই রওয়াকটা শোনার পরে আশা রেখে অনেকেই গর্ব করবে যে আলহামদুলিল্লাহ এমন ইমামকে আমরা অনুসরণ করছি বা ওনার শিয়া বা ওনার অনুগামী অনুসারী किताब मिस्ताब रोज़तुल वाइज़िन में जाबिर इबन अब्दुल्ला अंसारी से रवायत है कि मैंने रसूल खुदा से एक रसूल खुदा से एक रोज़ हज़रत अली इबन अबी तालिब की पैदाइश का हाल पूछा तो पैगंबर खुदा ने फरमाया जनाब जाबिर इबन আবদুল্লাহ আনসারি নামক বিখ্যাত সাহাবি উনি রবায়ত করছেন যেটা রওজাতুল ওয়াইজিনে লেখা হয়েছে যে আমি একদিন নবী করিম সাল্লাহ ইসলামকে হজরত আলী আলাইসাল্লামের জন্মদিবস উপলক্ষে জিজ্ঞাসা করলাম তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন জাবির तुमने अजीब सवाल किया জাবির তুমি একটা অসাধারণ প্রশ্ন করেছো सुनो अली की विलायत का हाल बिल्कुल ईसा की पैदाइश जैसा है हज़रत अली আলাইসালামের জন্মের অবস্থা একদম ঈসা নবীর জন্মের মতো ईसा ने भी पैदा होते ही कलाम किया था और अली ने भी मोजज़ा दिखाया और पैदा होते ही कलाम किया যেমন ঈসা নবী জন্মের পরে কথা বলেছিলেন বাল্যকালে ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাব ও জালেনি নবিয়া হজরত ঈসা আলাইসালাম ছোটোবেলা বাল্যকালে শিশুকালে নিজের মায়ের কোলে কি দোলনায় উনি এই কথা বলেছিলেন আমি আল্লাহর বান্দা ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাব আল্লাহ আমাকে গ্রন্থ দিয়েছে ও জালেনি আমাকে নবী করেছে ওইরূপ হজরত আলী ইসলাম যখন পবিত্র কাবা ঘরে জন্ম নিয়েছিলেন আপনারা জানেন এর আগেও আমি শুনিয়েছি যে তিন দিন পর্যন্ত হজরত আলী ইসলাম চোখ খোলেননি কোনো কিছু পানাহার করেননি কোনো কথা বলেননি কোনো আওয়াজ করেননি আজ আমাদের পরিবেশে যে সমস্ত বাচ্চা জন্ম নেয় আপনারা প্র্যাকটিক্যাল লাইফে জিজ্ঞাসা করে দেখুন যদি কোনো বাচ্চা জন্ম নেয় আর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি না কাঁদে কোনো আওয়াজ না করে তো আমরা কি ভাবি বাচ্চা হয়তো বেঁচে নেই বা এক থেকে দুদিন থেকে তিন দিন যদি বাচ্চা পানাহার না করে সে কি বেঁচে থাকতে পারে একবার ভেবে দেখুন আর বাচ্চা যদি চোখ না খোলে তখন আমরা কি ভাববো বা কি ভাবি কিন্তু হজরত আলী আলাইসালাম তিন দিন কোনো পানাহার করেননি তার কারণ বলছি চোখ খোলেননি তার কারণ বলছি কথা বলেননি তার কারণ বলছি আর এটা আমি না নবী বলছেন যখন উনি কাবা ঘরে গিয়েছেন নিজের চাচিমাকে ফাতেমা বিনতে আসাদকে উনি মা বলে ডাকতেন যখন উনি কাবা ঘরে দেখা করতে গিয়েছেন তো নবী আল্লাহ বলছেন আম্মাতি আতিনি ইয়াহ আরবি ভাষায় আম্মা মানে চাচি আম্মাতি আতিন ইয়াহ আমাকে এই বাচ্চা দিয়ে দিন ফাতেমা বিনতে আসাদ বাচ্চা নবীর করে দিচ্ছেন তবে দোয়ার সময় একটু মন খারাপ তো নবী জিজ্ঞাসা করছেন চাচিমা আপনি কোনো দুশ্চিন্তায় আছেন আপনি কোনো চিন্তা করছেন তখন ফাতেমা বিনতে আসাদ বলছেন আয় মোহাম্মদ আজ তিন দিন হয়ে গেছে আমার বাচ্চা কিছু আহার করেনি আমার বাচ্চা চোখ খোলেনি আমার বাচ্চা কিছু বলছে না জানি না আমার বাচ্চা কি দৃষ্টিহীন কি ভাষাহীন হবে বল ফুটবে না আমার বাচ্চা কিছু পানাহার করেনি আমি জানি আমার বাচ্চা বেঁচে আছে কিন্তু আজ তিন দিন কোনো পানাহার করেনি তখন নবী হজরত আলী আলাইসালামের কপালকে চুম্বন করলেন আর বললেন চাচিমা আপনি চিন্তা করবেন না আল্লাহ আমার ভাইকে বড় উচ্চ সম্মান দান করেছে এই কাবা ঘরে বুথ রাখা আছে যদি আমার ভাই চোখ খুলতো তো আমার ভাইয়ের নজর আগে আমার উপরে না পড়ে বুথের উপরে পড়তো তাই আল্লাহ তাকে এই সম্মান দান করেছে দেখুন আমার ভাই আমার দেখে চোখ খুলে দিয়েছে এবার আমার ভাই আমাকে তাকাচ্ছে আমাকে দেখছে সেই সময় হজরত আলী আলাইসলাম চোখ খুলেছিলেন আর চোখ খোলার পরে ফার্স্ট টাইম জিব্বাহ বের করেছিলেন মানে ক্ষুদা বা পিপাসার একটা প্রকাশ করছিলেন সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের জাবান হজরত আলী আলাইসালামের মুখে দিয়েছিলেন জিব্বাহ ওই জিব্বাহ চুছেছিলেন নবী তখন বললেন এই হচ্ছে এর এই দুনিয়ার সর্ব উত্তম পানাহার যে রেসালাতের জবান চুষে সে এমামাতের বড় দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ আমার সমস্ত জ্ঞান তার মধ্যে প্রবেশ করে দিয়েছে চাচি আম্মা আপনি চিন্তা করবেন না আর আমার ভাই এই জন্যে খায়নি কেননা খাওয়ার পরে যখন বাচ্চা পানাহার করে তো সেটা পুট আউট হয় আর এই পবিত্র কাবা ঘরের পবিত্রতাকে বজায় রাখার জন্য আমার ভাই হয়তো কিছু খায়নি তবে এখানে প্রশ্ন উঠছে যে এক বাচ্চা তিন দিন না খেয়ে শিশু বাচ্চা নওজাদ বাচ্চা শিশু বাচ্চা না পানাহার করে কি করে বেঁচে থাকতে পারে হজরত আলী আলাইসালামের এই চমৎকার যদি মানুষ একবার চিন্তা করে যে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে যে বাচ্চা জন্ম নিয়েছে আর তার জন্মর পরে এই পরিস্থিতি ছিল তারপরেও যদি তাকে সর্বোত্তম না মানে নবী যাকে সর্বোত্তম বলেছেন আল্লাহর আদেশে দুঃখজনক হবে উম্মাতে মুসলিমার জন্যে যে এত পবিত্র স্থান থেকে এত সুন্দর বাচ্চাকে পাওয়ার পরেও তাকে ছেড়ে অন্যদিকে তারা চলে গেছে যাই হোক নবী করিম সাল্লাহ সাল্লাম কী বলছেন এ জাবির ইবনে আবদুল্লাহ তুমি একটা বড় আশ্চর্যমূলক প্রশ্ন করেছ এর জন্ম ঈশার জন্মর সঙ্গে উদাহরণ রাখবে ঈশা যেমন কথা বলেছিল দোলনায় ওইরূপ আমার বাচ্চা এই বাচ্চা আমার কোলের ওপর এসে কথা বলবে বা কথা বলেছিল ওইভাবে আরও অনেক কিছু সময় খুব কম আছে বলে আমি খুব তাড়াতাড়ি বলতে চাই হজরত আলী নবী করিম সাল্লাহ সাল্লাম তখন হজরত আলী আলাহ সম্পর্কে এভাবে বললেন যে এই জাবির আল্লাহ আমার এবং আলীর নূরকে এই দুনিয়ার সৃষ্টির পাঁচশো বছর আগে সৃষ্টি করেছে আর এই নূর এক দুই ভাগে ভাগ করা হয়েছিল এক অংশ আমার পিতা আবদুল্লার সুলবে গিয়েছিল আর এক অংশ আমার চাচা আবু তালিবের সুলবে গিয়েছিল তারপরে আমরা এই দুনিয়ায় এসেছিলাম বা এসেছি এইভাবে বলার পরে এবারে নবী করিম সাল্লাহ ইসলাম বলছেন ইয়ামানে একজন আল্লাহর ওয়ালি আছে সে একশো নব্বই বছর তার বয়স সে বেঁচে আছে মনে রেখো সে সারা জীবন আল্লাহর উপাসনায় কাটিয়েছিল একদিন সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার কোনো প্রিয় বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ করাও সেই সময় আমার চাচা আবু তালিব কোনো প্রয়োজনে ইয়ামানে গিয়েছিলেন ওই লোকটির নাম ছিল মুসলিম বিখ্যাত ছিল সবাই তার কাছে যেত দুয়া নেওয়ার জন্যে বা ভবিষ্য জানার জন্যে হজরত আবু তালিব আলাইসালাম যখন ওই ইয়ামানে পৌঁছে ওই ব্যক্তির সম্পর্কে শুনেছেন যে উনি বড় বিখ্যাত ব্যক্তি আল্লাহর ওলি তো সাক্ষাতের জন্য গিয়েছেন যখন সাক্ষাতের জন্য গিয়েছেন তো নবী বলছেন আমার চাচা আবু তালিব যখন এখানে পুরো হিস্ট্রি আছে আমি শুধু উর্দুতে পড়তে চাচ্ছিলাম কিন্তু এখন সময় নেই বলে আমি শুধু ব্যাখ্যা করছি ওটা হজরত নবী করিম সাল্লাম বললেন আমার চাচা আবু তালিব ওখানে গিয়েছেন যখন ওখানে গিয়েছে তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে আপনি কে কোথা থেকে এসেছেন তখন আবু তালিব মানে ওনার চাচা মাওলা আলী সালামের পিতা বলছেন আমি মক্কাবাসী মক্কা থেকে এসেছি নাম কি তো উনি বলেন আমার নাম আবু তালিব আমার বাবা আব্দুল মোত্তালিব এভাবে নিজের বংশ যখন পরিচয় করলেন সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে সে উঠে দাঁড়ালো দাঁড়িয়ে জানাবে আবু তালিবের হাতের চুম্বন করলো চুম্বন করার পরে সে কি বলছে একবার চিন্তা করুন যে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমি বড় খুশি হলাম আমি আল্লাহর অলির সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিলাম আপনি জানেন কি না আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আপনার সুলবে এমন একটি সন্তান রেখেছে যার সবাই ভালোবাসবে আর সাক্ষী দিচ্ছে আমি কি বলছেন ওই ব্যক্তি যে আমি সাক্ষী দিচ্ছি যে ওই সন্তান এই বিশ্বে সুনাম কামাবে এবং তার মাধ্যমে তারপরে নবীর শরিয়াত চলবে আর আমি সেই নবীকে ভালোবাসি আল্লাহ যেন হাসরের দিনে কেয়ামতের দিনে আমাকে ওই নবীর উম্মতি হিসাবে তোলে নবী এখনও কিন্তু নবুয়াতের ঘোষণা করেননি তার আগের কথা নবী বলছেন আমি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করছি আর ওই নবীর রেসালাতকে বাকি রাখবে ওই ছেলে যে আপনার গর্ভ থেকে জন্ম নেবে তার নাম হবে আলী তখন হজরত আবু তালিব জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে মুসলিমকে আমি কি করে বলবো যে আপনি কি করে বুঝবো যে আপনি যেটা বলছেন এটা সত্য এর সত্যতার প্রমাণ দিন তখন ওই ব্যক্তি বলছে কি প্রমাণ চান তো বলছে আপনার কথার সততার প্রমাণের জন্য আমাকে জান্নাতের কোনো ফল খাওয়ান সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হাত তুলেছে এমন সময় খাঞ্জার থালা নেমে এসেছে আপনি জান্নাতের ফল খান ইনশাআল্লাহ আল্লাহ আপনার গর্বে ওই সন্তানকে জন্ম দিবে আপনার মাধ্যমে যার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়েত পাবে নবীর দিনের রক্ষা হবে আমি আপনার কাছে অনুরোধ করছি ওই বাচ্চাকে আর ওই নবীকে আমার সালাম বলবেন যখন মক্কায় বা মদিনায় ফিরে যাবেন আর আমি সাক্ষী দিচ্ছি যে আমি তাদের ওপরে এমান আনলাম এবার এখানে আরও অনেক বড় রবায়ত আছে যে হজরত আলী আলাইসাল্লাম সত্যি ওইভাবে জন্ম নিয়েছিলেন যেভাবে আল্লাহ রসুলের মুখ থেকে বা অলিদের মুখ থেকে বাহির হয়েছিল এবারে হজরত আলী আলাইসাল্লামের মা পবিত্র কাবা ঘরে তওয়াব করছিলেন হঠাৎ পেটে ব্যথা শুরু হয়েছে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই আল্লাহ রব্বুল আলমিন এই ভিড়ে এখন আমি কোথায় যাব আমি বড় কষ্টর অনুভব করছি আল্লাহ আমি তোমার ওপরে এমান আনি বা তোমার ওপরে এমান রাখি মিল্লাতে ইব্রাহিমের ওপরে আছি তোমার ওলিদেরকে ভালোবাসি আয় আল্লাহ তোমার নবীর ওপরে এমান এনেছি আয় আল্লাহ আমার এই মুশকিলকে আসান করে দাও আমার গর্বে যে বাচ্চা আছে এই গর্বের বাচ্চার মাধ্যমে আমার এই মুশকিলকে আসান করে দাও উনি কাবা ঘরের দেওয়াল ধরে এই দোয়া করছিলেন ওনার ওই গর্ভিত পেট কাবা ঘরের সঙ্গে টাচ হয়েছে যেই টাচ হয়েছে সঙ্গে সঙ্গে কাবা ঘর ফেটে একটা দরজা তৈরি হয়েছে মা ফাতেমা বিনতে আসাদ জানাবে আবু তালিবের স্ত্রী হজরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ যদি দরওয়াজা দিয়ে প্রবেশ করতেন তাহলে হয়তো ইতিহাস লিখত আবু তালিব কাবাঘরের মোতাবালি ছিলেন বলে উনি নিজের স্ত্রীকে চাবি দিয়েছিলেন কি নিজে বাচ্চাকে পবিত্র স্থানে জন্ম দেওয়ানোর জন্য ওখানে প্রবেশ করিয়েছিলেন না এটা আল্লাহর তরফ থেকে ব্যবস্থা ছিল সুতরাং কাবাঘরের দরজা খোলা হয়নি কাবাঘরের দেওয়ার ফেটে নতুন রাস্তা তৈরি হয়েছিল সঙ্গে সঙ্গে যখন দেওয়ার ফেটে গেল ভেতর থেকে আওয়াজ আসছে আপনি ভেতরে আসুন আপনার বাচ্চাকে এখানে জন্মদিন হজরত ফাতমা বিনতে আসাদ কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং হজরত আলী আলাইসাল্লামকে আজকের জিনে জন্ম দিয়েছিলেন তো পবিত্র জন্ম উপলক্ষে বললাম এবার হজরত আলী আলাইসাল্লামের বহু গুণ গান আছে যেগুলো ভাষায় বর্ণনা করা সম্ভব না তবে আমি হজরত আলী আলাইসাল্লামের কিছু কারনামা মানে মহান কাজ যেগুলো হজরত আলী আলাইসাল্লাম করেছেন যেগুলো দেখার পরে উম্মদকে ওনার অনুগামী অনুসারে হওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় কিছু লোকেরা ওনাকে ছেড়ে নিজের পথকে আলাদা করে নিয়েছিল তাই ওনার গুণগানে বা ওনার মহান কাজের মধ্যে যেগুলো এখানে ইতিহাস লিখছে সেগুলো এভাবে আমি বলি যে নবী করিম সাল্লা সাল্লাম দিনের তাবলিগের কাজ ততক্ষণ পর্যন্ত শুরু করেননি যতক্ষণ কুয়াতে বাজু মানে নিজের সঙ্গে একজন শক্তি না পেয়েছিলেন যে ওনার রক্ষা করবে বা এই প্রচারের কাজে ওনার সহযোগিতা করবে তাই দাওয়াতে জুলাসিরা সর্বপ্রথম ওনার বাক্য এই ছিল যে আমি এবার দিনের প্রচারের কাজ শুরু করতে চলেছি আল্লাহর হুকুম হয়েছে সুতরাং এই কাজে আমার কে সহযোগিতা করবে সে আমার ভাই হবে আমার ওসি হবে আমার পরে আমার উম্মতের সে অভিভাবক হবে আমার খলিফা বা আমার প্রতিনিধি হবে এবারে ইতিহাস লিখছে রোজে আউ্ল দাওয়াত জুলা شیرہ کا اہتمام کرنے والے اور তসদিক করেন আফি থে হজরত আলী আলাইসলাম ওই দাওয়াতে জুলাশিরার সমস্ত ব্যবস্থা করেছিলেন বা নবী করিম সাল্লামের ওই দিনে উনি সাক্ষী দিয়েছিলেন এবং এই দিনের প্রচারের কাজে উনি সমস্তভাবে সহযোগিতা করবেন বলে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াদা করেছিলেন তাই ওই দাওয়াতে জুলাশিরা ইসলামের প্রথম প্রচারের দিনেই নবী ঘোষণা করেছিলেন এ আমার কাবিলাওয়ালে এ বানু হাসিম আয় কোরআশওয়ালে মনে রেখো এই আলী হবে আমার পরে আমার উত্তরাধিকারী আমার খলিফা আমার ওসি আমার ওয়াজির যে একে অনুগমন করবে অনুসরণ করবে সে আমাকে অনুগমন করেছে বা আমাকে অনুসরণ করেছে আলীর পথের প্রতীক আমার পথের প্রতীক হবে আর আমার পথের প্রতীক হওয়া মানে সেরাতুল মুস্তাকিমের প্রতীক আল্লাহর পথের প্রতীক হওয়া একবার ইতিহাস তুলে দেখুন তারপরে হিজরাতের রাত্রে হজরত আলী আলাইসালাম নিজের জীবনকে অত বড় বিপদে রেখে নবীর জায়গায় শুয়েছিলেন অন্য কেউ কিন্তু ওই সাহস করেনি তারপরে নবী হজরত আলী আলাইসলামকে আমানাত নবী সাদিক আমিন ছিলেন তো আমানাত ছিল হজরত আলী আলাইসলামের দায়িত্বে দিয়ে এসেছিলেন আরও তো সাহাবিরা ছিল কেন তাদেরকে দেননি নবী কেন আলী আলাইসলামকে অত বড় দায়িত্ব দিয়েছেন কেননা উনি জানতেন যে আমার পরে এই দায়িত্ব যদি কেউ বহন করার ক্ষমতা রাখে শক্তি রাখে তো সে হচ্ছে হজরত আলী আলাইসালাম তারপরে গারে শহরে যখন ছিলেন হিজরতের রাস্তায় তো ওই হজরত আলী আলাইসালাম আলী এবং নবীর সঙ্গে যে নবীর সাহাবি ছিল পানাহার নিয়ে যেতেন এবং বাদারের যুদ্ধে আর এভাবে প্রথম ইসলামকে জয়লাভ করিয়েছিলেন তারপরে ওহদের যুদ্ধে যখন লোকেরা পালিয়েছিল যাদের সম্পর্কে কোরআন বলছে যারা নবীকে ছেড়ে পালিয়েছে তারা কুফরের পরে মুরতাদ হয়ে গেছে মানে তারা আর ইসলামের মধ্যে নেই এবারে ইতিহাস তুলে দেখুন কোরআনের এই আয়াত কাদের ওপরে ফিট হয় কারা নবীকে ওহাদের ময়দানে ছেড়ে পালিয়েছিল পাহাড়ের দিকে যেখানে নবী করিম সাল্লাহ কে হাতের ওপরে নিয়ে আলী আলাইসালাম বলেছিলেন দেখো এখনও নবী বেঁচে আছেন তোমরা পালিও না ओहद के मारे में सब सब फरार कर गए जाने के बाद आप आप ही ने ऐलान किया था कि मैं ईमान के बाद कुफर इख्तियार नहीं कर सकता মানে হজরত আলী আলাহ ইসলাম ঘোষণা করেছিলেন যে ইমান আনার পরে আমি কুফর এখতিয়ার করতে পারি না অর্থাৎ যারা নবীকে ছেড়ে পালিয়েছিল তারা সব কুফর এখতিয়ার করিয়েছিল আর আমি ইমান এনেছিলাম বলে আমি নবীর পাশে ছিলাম এগুলো ইতিহাস তুলে দেখুন তারপরে খান্দাকের যুদ্ধে কাফেরদের সর্দার যে ছিল এক নবী করিম সাল্লাম বলেছেন বারাদ আল ইমান করলে আলাল কুফরে করলে মানে পুরো কুফরের বিরুদ্ধে পুরো ইমান যাচ্ছে তাই আলী সালামকে কুল্লে ইমান বলা হয় তো কুল্লে ইমানকে যদি ছেড়ে কেউ জুজবে এমানের দিকে যায় তাকে কি বলবেন তো আজরত আলী সালাম সেদিন যদি মুসলমানেরা হেরে যেত তো কুফর জয়লাভ করতো আর ইসলাম শেষ হয়ে যেত কিন্তু সেখানে হজরত আলী আলাইসালাম আমর ইবনে আবদাওয়াতকে মেরে ইসলামকে বিজয়ী করেছিলেন খাইবারের ময়দানে ঐরূপ খ্রিস্টানদের বা ইহুদিদের মোকাবেলায় যে যুদ্ধ জিতেছিলেন ইতিহাস বিখ্যাত সাক্ষী এতগুলো কারনামা তারপরে নবীর সমস্ত বাণীর ওপরে বা একানমের ওপরে সর্বপ্রথম যিনি আমাল করতেন তিনি ছিলেন হজরত আলী আলাইসালাম তাই নবী নিজে বলেছেন আমার সুন্নতের ওপরে যদি কেউ আমাল করতে চায় আমার পরে তো সে যেন আলীকে ফলো করে মনসর্রা ইয়াহিয়া হায়াত ইয়মুত মামাতি জান্নাতা আদ্দিন গারাসা রব্বি ফালি আল আলিয়া মেম্বাদি যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায় আমার মতো মৃত্যুবরণ করতে চায় আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় বা থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে সে যেন আমার পরে আলীকে ফলো করে আলীকে নিজের অভিভাবক বলে মেনে নেয় কেননা আমার সুন্নতের বা শরীয়তের সমস্ত সর্বাধিক যে খবর রাখে সে হচ্ছে হজরত আলী আলাইসালাম তো সেই আলী আলাহ ইসলামও আওলাদে আলীকে ফলো করা মানে নবীকে ফলো করা বা ইসলামের সঠিক পথের পথিক হওয়া সিরাতুল মুস্তাকিমের ওপরে চলা আর যদি কেউ নবী ও নবীর আহলেবাদকে ছেড়ে দেয় সে কি করে নিজেকে সেরাতুল মুস্তাকিমের উপরে বলছে সে এবার নিজেকে ভেবে দেখুক ওই হজরত আলী আলাইসালামের ব্যবহার ওনার আলাপ আচরণ খেলাফতের যুগে পুরো এলাকায় একজন ব্যক্তিও কখনো ক্ষুধায় ঘুমায়নি এটা ছিলেন হকিকাত যে হজরত আলী আলাহ ইসলামের খেলাফতির যুগে কেউ কোনো দিন কষ্ট পায়নি তাই হজরত আলী আলাহ ইসলামের বিখ্যাত হাদিস যখন কোনো ক্ষুদিত ব্যক্তিকে পিপাসিত ব্যক্তিকে পানি পান করাবে কি আহার দান করবে কি কোনো অসহায় মুসিবতে ফেসে আছে ব্যক্তিকে সাহায্য করবে তখন এই দেখো না যে কোন ধর্মের কোন মজাবের ব্যক্তি বরং দেখো কি মুসিবতে কি কষ্টের মধ্যে আছে আর তাকে তুমি কিভাবে সাহায্য করতে পারো এইভাবে মানবতার পরিচয় দিয়ে গেছেন তাই হজরত আলী সালামের সম্পর্কে আপনারা জানেন ইউনাইটেড নেশান ইউএনএর জেনারেল সেক্রেটারি কুফি আনান বলেছে ইতিহাস সাক্ষী এখন আপনারা লেখা দেখতে পারেন যে হজরত আলী আলাইসালাম যেভাবে রাজিত্ব করে গেছেন যদি আজ উম্মাতে মুসলেমার বাদশারা রাজারা ওইভাবে রাজিত্ব করত তো আজ পুরো বিশ্বে একটাই দিন বা ধর্ম হতো সেটা হচ্ছে ইসলাম তাহলে কেমনভাবে ওনারা জীবনযাপন করেছেন কিভাবে শাসন করেছেন বা রাজিত্ব করেছেন এগুলো অন্যদের জন্যে আইডিয়াল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হজরত আলী আলি ইসলামের জীবন থেকে আমরা যেন শিক্ষা লাভ করতে পারি ওনার জীবনের অনেক কিছু বলার আছে আমি তো সামান্য এক ফোটাও বর্ণনা করতে পারলাম না আমার সময় শেষ হয়ে গেল আমাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে যদি জীবন তাকে তো হজরত আলী আলাইসালামের কারনামা বা হজরত আলী আলাইসালামের বিশেষ আদেশ উনি কি চাচ্ছিলেন কি করছিলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব বা এই দুনিয়ায় জীবনযাপন করার জন্যে কিসের প্রয়োজন আছে কীভাবে জীবনযাপন করলে আমাদের অকাল পরকাল ভালো হবে উনি নিজের ওসিয়াতে সব কিছু বলে গেছেন তবে সর্ব উত্তম যে উনি পায়গাম দিয়েছেন সেটা হচ্ছে মানবতার পায়গাম যা আপোষে মিলে মিশে জীবনযাপন করো হজরত আলী আলাইসালামকে যখন ওনার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল একাধ বছর না প্রায় তেইশ বছর ধৈর্য ধরেছিলেন অপেক্ষায় ছিলেন যে একদিন হক হকদারকে আল্লাহ পৌঁছে দেবে তেইশ বছর সহ্য করেছিলেন তাহলে আমরা কেন সহ্য করতে পারছি না তাই চেষ্টা করতে হবে সমাজে সুখ শান্তি বজায় রাখার জন্যে এক অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে সুখ দুঃখে এক অপরের পাশে দাঁড়াতে হবে এক অপরকে বুঝতে হবে আল মুসলিম মোহাম্মদ সালেম আল মুসলিমুন আমিন ইয়াদেহি ওয়ালিসানে মুসলমান ওই ব্যক্তি যার হস্ত বা জিব্বাও থেকে অন্যরা শান্তিতে পাব শান্তি পাবে বা শান্তিতে থাকবে তো আমাদের ভাষা বা আমাদের কর্মের মাধ্যমে বা আমাদের ব্যবহারে যেন কেউ আঘাত না পায় আমাদেরকে আপ্রান্ত সেই চেষ্টা করতে হবে তাহলে আমরা সত্য মুসলমান হতে পারব আর আমাদের ব্যবহার থেকে আমাদের ভাষা কথা থেকে যদি অন্যরা আঘাত পায় হস্ত তো দূরের কথা আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে ইসলামিক জীবনযাপন করার তৌফিক দান করে যেভাবে এক মুসলমানকে হওয়ার দরকার আর যেভাবে নবী ও নবীর আহলে বায়াত শিক্ষা দিয়েছেন বিশেষ করে আমরা হজরত আলী আলাহ ইসলামের শিয়া ওনার অনুগামী অনুসারী তো উনি আমাদের জন্য বিশেষ করে বলেছেন যে কোন উলানা জাইনা ওলা তা কোন আলাইনা শাইনা আমাদের জন্য সুসম্মানের কারণ হয়ে যেন অপমানের কারণ হয় না এমন যেন কোনো কাজ করো না তোমাদের কর্মকে দেখে লোক আমাদেরকে ভুল বুঝবে বা তোমাদের থেকে ঘৃণা করবে বরণ এমন কাজ করো যেন সকলেই তোমাকে ভালোবাসে আর এটা কখন হবে যখন আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকব সকলের সঙ্গে সদ্ব্যবহার করব সত্য কথা বলবো সৎ কাজ করব তখন সকলে আমাদেরকে ভালোবাসবে আর তখন আমরা বলবো হ্যাঁ আমরা সেই আলীর মান্যওয়ালা যিনি মানবতায় সর্ব উত্তম ছিলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক ওনার এই শুভ জন্মদিবস উপলক্ষে আল্লাহর কাছে কামনা করছে আমরা যেন ওনার সত্য অনুগামী হয়ে অনুসারী হয়ে নবীর একটি সত্য উন্মতি হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি এবং আল্লাহর তমন বান্দা হতে পারি যেমন বান্দাকে আল্লাহ ভালোবাসে ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু